হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি তুমি মাদিনার বুলবুল তুমি মাদিনার বুলবুল তুমি মাদিনার বুলবুল কামলিওয়ালা নবী হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি জীবনের সবই আশা হৃদয়ের যত ভাষা জীবনের সবই আশা হৃদয়ের যত ভাষা জীবনের সবই আশা হৃদয়ের যত ভাষা সপেছি তব তরে সপেছি তব তরে সপেছি তব তরে ওতে তোমারি সাথী হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি আছি চেয়ে তোমার পানে বাঁচি না তুমি বিনে আছি চেয়ে তোমার পানে বাঁচি না তুমি বিনে আছি চেয়ে তোমার পানে বাঁচি না তুমি বিনে তুমি যে খো খোদার হাবি তুমি যে খোদার হাবি তুমি যে খোদার হাবি তব প্রেমের মালা গাথি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হে খোদা তোমারি দয়াই আমাকে নাও মদিনায় হে খোদা তোমারি দয়াই আমাকে মদিনায় হে খোদা তোমারি দয়ায় আমাকে নাও যেখানে আছেন যেখানে আছেন যেখানে আছেন মরুর দুলাল নুরে রবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি তুমি মাদিনার বুলবুল তুমি মা তুমি মাদিনার বুলবুল কমলিওয়ালা নবী হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি